صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين ফিরাউন বলল হে পারিষদ বর্গ আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে হে হামান তুমি ইট পোড়াও অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি আমার তো ধারণা এই যে সে একজন মিথ্যাবাদী واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون ফিরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করতে লাগল এবং তারা মনে করল যে তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين অতপর আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম তৎপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম অতএব দেখো জালিমদের পরিণাম কি হয়েছে وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين আমি তাদেরকে নেতা করেছিলাম তারা জাহান নামের দিকে আহ্বান করত কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মুসাকে কিতাব দিয়েছি মানুষের জন্য জ্ঞানবর্তিকা হিদায়াত ও রহমত যাতে তারা স্মরণ রাখে وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين মুসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না ولكنا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت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 আনতে পারবেন না তবে আল্লাহ তাআলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন কে সৎপথে আসবে সে সম্পর্কে তিনিই ভালো জানেন وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون তারা বলে যদি আমরা আপনার সাথে সুপথে আসি তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হব আমি কি তাদের জন্য একটি নিরাপদ হারাম প্রতিষ্ঠিত করিনি এখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেয়া রিজিক স্বরূপ কিন্তু তাদের অধিকাংশই জানে না وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين আমি অনেক জনপদ ধ্বংস করেছি যার অধিবাসীরা তাদের জীবন যাপনে মদমত্ত ছিল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 شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون বলা হবে তোমরা তোমাদের শরিকদের আহ্বান করো তখন তারা ডাকবে অতপর তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আজাব দেখবে হায় তারা যদি সৎ পথপ্রাপ্ত হতো ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা রসুলগণকে কি জবাব দিয়েছিলে অতপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين তবে যে তওবা করে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আশা করা যায় সে সফল কাম হবে وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون وربك يعلم ما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 করেন ও হ্রাস করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন হায় কাফিররা সফলকাম হবে না